এই ইরাক সেই ইরাক যেখানে রয়েছে স্মৃতি হজরত আলী এই ইরাক সেই ইরাক যেখানে শহীদ ইমাম হুসেন মোহাবি এই ইরাক সেই ইরাক যেখানে মাজার বড় পীর জিলানি এই ইরাক সেই ইরাক যেখানে জোয়ার ওঠে ফুরাতের পানির সেখানে যখন করেছে আক্রমণ সেই আমেরিকা কসম খুদার আমেরিকার বুকে ওড়া বইছে হাদি পতাকা عراقراق عراق شی عراق جی زمین حضرت حسان بسری ای عراق شی عراق جی کھانے مزار جی دن এই ইরাক সেই ইরাক যে জমিন অগণিত সাহাবা নবীর সেখানে যখন চালিয়েছে আগ্রাসন সেই আমেরিকা কসম খুদার আমেরিকা বুকে ওড়া বই জেহাদি পতাকা এই ইরাক সেই ইরাক যেখানে রয়েছে স্মৃতি হজরত আলী টুইন টাওয়ার ভেঙে চুড়ে চুর মার হলো তবু হলো না আমেরিকার হু পেন্টাগন পুড়ে যাবে হয় হাউস দূরে যাবে বারে বারে দেবে কারে দো সারা পৃথিবীটা জুড়ে প্রতিবাদে ফেটে পড়ে লাখো কোটি হাজারো মানুষ তবুও মানে না তারা হয়ে গেছে দিশাহারা সন্ত্রাসিত নিবলে আর এভাবে হবে না জানি দিতে হবে কোরবানি ময়দানে আবার কাঁদে ফোরাতের পানি ডাকে দিয়ে হাত ছানি মাটি কারবালার চলো যে হাতে চলো শহীদ মিছিলে আবার হবে দেখা কসম খুদার আমেরিকার বুকে ওরা বই জেহাদি পতাকা এই ইরাক সেই ইরাক যেখানে রয়েছে স্মৃতি হজরত আলী হাজারো মানুষ মরে দিকে দিকে ঘরে ঘরে হয় না তো কোনো প্রতিকার আহত মায়ের বুকে দুধ নয় খুন দেখে কাঁদে শিশু করে হাহাকার তুমি কি দেখো না কে বিদ্রোহের গান গেয়ে গেছে ইরাকিরা আবার তুমিও ছুটে চলো এখন তো সময় হলো শহীদ হয়ে জান্নাতে যাবার হাত পেতে হবে না কাজ তাই তো জোর করে আজ কেড়ে নিতে হবে অধিকার ভেঙে চুড়ে এসো চলে সব বাঁধন পায়ে দলে পেরিয়ে সাগর মরু পাহাড় আকাশে বাতাসে আজ মজলুমের আর্তনাদ শুধু শোনা যায় ডাকিছে মায় তারা আজাদির নীরা কে আছো কোথায় চলো যে হাদে চলো এভাবে তো যাবে না আর বসে থাকা কসম খোদার আমেরিকার বুকে বই যে হাদি পতাকা এই ইরাক সেই ইরাক যেখানে রয়েছে স্মৃতি হজরত আলীর এই ইরাক সেই ইরাক যেখানে রয়েছে স্মৃতি হজরত আলীর এই ইরাক সেই ইরাক যেখানে রয়েছে স্মৃতি হজরত আলী